فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير ইসলামেরই ঝান্ডা উঁচু করতে কত মুসলমান বিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান ইসলামেরই ঝান্ডা উঁচু করতে কত মুসলমান বিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান ইসলামেরই ঝান্ডা উঁচু করতে কত মুসলমান মিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান আমরা তো ভাই সেই সে জাতি বুকে যাদের পাক কোরআন আমরা তো ভাই সেই সে জাতি বুকে যাদের পাক কোরআন খোদার নামে করছি শপথ মুক্ত করব সারা জাহান ইসলামেরই ঝান্ডা উঁচু করতে কত মুসলমান বিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান ইসলামেরই ঝান্ডা উঁচু করতে কত মুসলমান বিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান বীর সাহাবার অগ্নি ঝরা ইতিহাস কি নেই স্মরণ খোদার পথে শহীদ হতে লড়লো যারা মরণ বীর সাহাবার অগ্নি ঝরা ইতিহাস নেই শরণ খোদার পথে শহীদ হতে লড়লো যারা মরণ বীর সাহাবার অগ্নি ঝরা ইতিহাস কি নেই স্মরণ খোদার পথে শহীদ হতে লড়লো যারা মরণ তারিখ মুসা সালা দিনের জীবনী কেন পড়িস না ইবনি কাসিম মুখতিয়ারের কোষি কেন ধরিস না তারিখ মুসা সালা দিনের জীবনী কেন পড়িস না ইবনে কাসিম মুখতিয়ারের কোষি কেন ধরিস না আজও তোদের সময় আছে খোদার পথে চল হে জওয়ান খোদার পথে চল হে জওয়ান ইসলামেরই ঝান্ডা উঁচু করছে কত মুসলমান মিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান ইসলামেরই ঝান্ডা উঁচু করছে কত মুসলমান মিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান দেখছে ওই ফিলিস্তিনে হাসতে হাসতে দেয় জীবন আল আকসা করবে স্বাধীন লড়ছে ওরা মরণ পণ দেখছে ওই ফিলিস্তিনে হাসতে হাসতে দেয় জীবন আল আকসা করবে স্বাধীন লড়ছে ওরা মরণ দেখছে ওই ফিলিস্তিনে হাসতে হাসতে দেয় জীবন আল আফসা করবে স্বাধীন লড়ছে ওরা মরণ পণ আফগানিদের লড়াই দেখে আজ কি তোরা বুঝবি না শক্তি ওদের ইমানি বল হারতে কবু জানে না আফগানিদের লড়াই দেখে আজ কি তোরা বুঝবি না শক্তি ওদের ইমানি বল হারতে কবু জানে না তওবা করে আয়রে ফিরে করে উঁচু দিনের নিশান করে উঁচু দিনের নিশান ইসলামের দেশেরই ঝান্ডা উঁচু করতে কত মুসলমান মিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান ইসলামেরই ঝান্ডা উঁচু করতে কত মুসলমান মিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান আমরা তো ভাই সেই সে জাতি বুকে যাদের পাক করা আমরা তো ভাই সেই সে জাতি বুকে তাদের পাত্ররা খোদার নামে করছি শপথ মুক্ত করব সারা জাহান ইসলামেরই ঝান্ডা উঁচু করতে কত মুসলমান বিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান ইসলামেরই ঝান্ডা উঁচু করতে কত মুসলমান বিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান